যতদিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদারা ঝলমল ফুল যে ফোটে সাগরে নদী স্রোতে করে কলুতন ততদিন নবীনীয় অমর সল যতদিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদারা ঝলমল ফুল যে ফোটে সাগর নদী স্রোতে করে কলতান ততদিন নবীনীয় আমার সল যতদিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদ তারা ছলমল ফুল যে ফোটে সাগর নদী শ্রুতি করে কলতান ততদিন নবিনীয় আমার সলা আমার না আসিতে ভুবন মাঝে সব কিছু ডুবে যেত আধারেতে তুমি যদি না আসিতে ভুবন মাঝে সব কিছু ডুবে যেত আধারেতে তোমার খুশির লাগি বয় যে বাতাস মেঘতে বৃষ্টি ফুলের সুবাস তোমার আলোতে ভরা শরদ চিরদিন নবীনীয় আমার সালা যতদিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদ তারা ঝলমল ফুল যে ফুটে সাগর নদী স্রোতে করে কলতান ততদিন নবিনীয় আমার সালাম আমার আরস করছে আরো লোহ কলম পুর পরি ফেরেশতা সৃষ্টি সকল আরস করছে আরো লোহ কলম পুর পরি ফেরেশতা সৃষ্টি সকল আঠারো হাজার আর মাখলুকাতে দরুদ পড়ে তারা দিনে রাতে আল্লাহ তোমায় দিল সেরা সম্মান চিরদিন নবিনীয় আমার সালাম যতদিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদ তারা ঝলমল ফুল যে ফোটে সাগরে নদী স্রোতে করে কলতান ততদিন নবিনীয় আমার সালাম আমার হাসরের মাঠ তখন কায়েম হবে আর করে নেবে পাপি সুপারিশে হাসরের মাঠ তখন কায়েম হবে পার করে নেবে পাপি সুপারিশে বেহেশতে তুমি পাবে উৎসবাসন প্রথম দরজা তার খুলিবে যখন তুমি যেন সৃষ্টির সেরা দয়াবান চিরদিন নবীনীয় আমার সালাম দিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদ তারা ঝলমল ফুল যে ফুটে সাগর নদী স্রোতে করে কলতান ততদিন নবীনীয় আমার সালাম যতদিন পৃথিবীতে সূর্য ওঠে চাঁদ তারা ঝলমল ফুল যে ফুটে সাগর নদী স্রোতে করে কলতান ততদিন নবীনীয় আমার অনুপ্রাস সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়